আর আল্লাহ পাক বলতেছে এই রাসুল আপনি জুতা খুলতেছেন কেন আপনি জুতা পরেই আসেন কারণ আমার আর সব দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়া জাল হাদিস নবী সালাম জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই জুতা খোলা তো দূরের কথা নবী সালাম যে মেয়েরাজে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন এই বর্ণনা কোনো শহীদ জাল কোনো হাদিসে আসে নাই জুতার বর্ণনায় আসে নাই এরপরে নবিসাম আরশে গেছেন এই বর্ণনাটাও কোনো জায়গায় আসে নাই যতগুলো কোরআন এবং সুন্নায় মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায় সর্বোচ্চ নবিসাম সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত গিয়েছেন এতটুকু বর্ণনা পাওয়া যায় সিদ্ধাতুল মন্তাহার উপরে গেছেন এইরকম কোন বর্ণনায় কোনো হাদিসে পাওয়া যায় না তো প্রথমে আরশে গেছেন কিনা সেটারে কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা তারপরে তিনি রফরফে করে গেছেন এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই তারপরে এবং যারা এই জাল হাদিস বানান তারা সুরাত তহার বারো নম্বর আয়াতটাও বলেন তারা বলেন যে ফাখলা না আলাইকা ওয়াদিল যে মুসা আলাহিসাল্লাম যখন তোর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহাক বলছেন ফাখলা না আলাইকা মুসা আলাহিসাল্লাম জুতা পরে গেছিলেন আল্লাহাক বলছেন ফাখলা না আলাইকা এই মুসা জুতা খোলো কারণ ইন্নাকা ওয়াদিল মুকাদ্দাসে তুয়া কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ জুতা পরে আসা যাবে না দেখেন মুসা নবী মেরাজে যাই জুতা খুলে রাখতে বলছেন আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন কিন্তু আমাদের নবী কে আল্লাপাক বলছেন না আপনি জুতা নিয়ে আসেন সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এবং ছয়শ হিজড়ি পর্যন্ত ষষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব যত সিরাতের কিতাব এসেছে এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখই ছিল না পরবর্তীতে কোন কোন ইতিহাসের কিতাবে কোন কোন সিরাতের কিতাবে এই জাতীয় ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ আবদুল্লাহ লখনবী রহমাহুল্লাহ আবদুল্লাহ লখনবী তিনি হানাফি মাজাবের একজন প্রখ্যাত আলেম আবদুল্লাহ লখনবী তিনি তার কিতাবের আল আসার কিতাবের সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এবং জাল হাদিস আরেকজন প্রখ্যাত ইমাম তার নাম হলো আল্লামা কাজবিনী রহমতুল্লাহ আলী কাজবিনী রহমতুল্লাহ আলীর একটা কিতাব হলো শারহুল মাওয়াহেব এই কিতাবটার আবার ব্যাখ্যা লিখেছেন আল্লামা জোরকানি সেটার নাম দিয়েছেন শরহুল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের অষ্টম খণ্ডের দুইশত তেইশ পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিস ওয়ালা হাসানিন ওয়ালা আন্নাহু তিনি লিখেছেন যে এমন কোন সহি হাদিস বা হাসান হাদিস বা দুর্বল হাদিস দইফ হাদিস আসে নাই যে নবী সাল্লাম সিদ্রাতুল মুনতাহা অতিক্রম করেছেন এরকম কোন সহিও আসে নাই হাসানও আসে নাই কোন দইফ হাদিসও আসে নাই বাল জাকারা ফিহা আন্নাহু এন্তাহা ইলা হে বরং যতগুলো হাদিস এসেছে সেখানে নবিসাম বলছেন আমি এমন এক জায়গা পর্যন্ত পৌঁছেছি যেখান থেকে কলমের খসখস আওয়াজ শব্দ শুনতে পেয়েছি এই পর্যন্ত পৌঁছার কথা হাদিসে পাওয়া যায় এর উপরে আরশের মধ্যে বা অন্য কোথাও নবিসাম গিয়েছেন এইরকম কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না ওয়ামান জাকারা আন্নাহ জাওয়াজা জালিকা ফা আলাইহিল বায়ান তিনি বলেন যারা বলে যে সালাম এর উপরে আরো অতিক্রম করেছেন বায়ান তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে অর্থাৎ তাদের কথা সঠিক নয় তাদের কথা মিথ্যা কথা এটা কেমন করে সম্ভব যেখানে একটা হাদিসে আসে নাই খবরে আসে নাই না যে আরোহণ করছেন সুতরাং কেউ যদি আল্লাহর ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলেন তো লাইল তাফাত সেই দিকে আমাদের তাকানোর দরকার নাই এটাই আহলসুন্নাল জামাতের আকিদা তো যেখানে নবিসাম আরশে গেছেন কিনা এটারই কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না অথচ আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসুল জুতা নিয়ে আরশে উঠছে এই জন্য অনেকে গান বানাইছে যে আরশে মো আল্লাহর চেয়ে তুমি খাটি তুমি হও খাটি কোন জায়গা আরশে মো আল্লাহর থেকে আরশে মো আল্লাহর চেয়ে তুমি দামি তুমি হও দামি হলো মদিনা নাউজুবিল্লা এটাও আরেক গুনাহের কথা যে আরশে মো আল্লাহ থেকে নাকি মদিনার দাম বেশি মদিনার মাটির দাম আরশে মো আল্লাহ থেকে বেশি নাউজুবিল্লা এটা এই আখিদা থেকে আসছে যে নবিসের জুতার ওই ধুলাবালির জন্য আরশ অপেক্ষা করতেছে তাহলে বোঝা যায় আরশের থেকে মদিনার দাম বেশি মদিনার ধুলাবালির দাম বেশি এই জন্যই আকিদা ঢুকছে জাল হাদিসের কারণে এটা ঢুকছে